সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপিড় আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা হো তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আহা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেয়েছুয়া পরশ পাথরে ও খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আহা তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেয়েছো অপরুষ পাথরে খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলেছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন